नाहं विशङ्के सुरराजवज्रात् नास्तार्कशूलात् न जमसदण्डात् नाग्नार्कनीला समवीत्तपास्तात् शङ्खे विषं ব্রহ্মকুলাবমানার শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপা জানিয়েছেন এক বিমুখ জীবকে এক বিমুখ জীবকে ভগবত অনুমুখ করা এটাই হলো করুণার সর্বশ্রেষ্ঠ পরিচয় শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন এক মায়ামোহর দুর্গ থেকে এক বদ্ধ জীবকে বিমুখ অবস্থা থেকে তাকে ভগবত উন্মুখ করিয়ে দেওয়া এর মতো পরোপকারের কার্য এর থেকে বেশি করুণা প্রদর্শনের কোনো কার্য জগতে হতে পারে না এর চেয়ে বেশি করুণা প্রদর্শনের কার্য জগতে আর কিছু নাই জগতের লোক বিভিন্ন রকমের দয়ার কথা জানেন করুণার কথা জানেন এসব কথা কিঞ্চিত কিঞ্চিত আলোচনা হয়েছে বাস্তবিক পক্ষে কোনো জীবকে ভগবত উন্মুখ করে অমৃত পান করিয়ে তাকে তার বিমুখত্বটাকে একেবারে ঘুচিয়ে দিয়ে তাকে অপ্রাকৃত জগতের দিকে পরিচালিত করা ভগবত ধামে নিয়ে যাওয়া এটা যে কত বড় কথা এটা কোনো সামান্য ব্যক্তিগণ কিছুই বুঝতে পারবেন না এই জগতে সহনশীলতা আমাদের এই জগতে আমাদের সহনশীলতা এবং পরপ্রশংসা আমাদের ভজনের অনুকূল্য বিধান করবে সহিষ্ণুতা সম্পন্ন না হলে পরে ভগবত রাজ্যের কোনো কিছুই আয়ত্তে আসে না চিৎজগতের কোনো কিছু অনুভবের বিষয় আসে না সহিষ্ণুতা সম্পন্ন হলে পরেই মহাপ্রভু বলেছেন সহিষ্ণুতা সম্পন্ন হতে এবং অত্যন্ত দিনহীন হতে বলেছেন আমার মতো একটা কীরা পোকা একটা প্রতঙ্গ কার কী মূল্য আছে এই অনুভবটা যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা অভিমানে মত্ত হইয়া নিতাইপদ পাশরিয়া অসত্তরে সত্য করি মানি যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের অভিমানের সম্পূর্ণরূপে বিনাশ সাধন না হয় যতক্ষণ আমি আমার বলে গন্ধটাও হৃদয়তে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা যে কোনো মুহূর্তে আমরা ভুল করব যে কোনো মুহূর্তে আমরা আমাদের জীবনের বড় বিপর্যয় ডেকে আনব কিসের বিপর্যয় ছোটোখাটো ভুল নয় ছোটোখাটো অন্যায় নয় সেটাকে বলা হয়েছে ব্রহ্মকুলা অবমানাত অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের চরণে অবমাননা যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যতক্ষণ পর্যন্ত আমরা তিনাদুপি শুনিস না হতে পারবো আমি আগেই বলেছি ততক্ষণ বই যে কোনো মুহূর্তে আমার ভেতরে যে শয়ন করে রয়েছে যে দৈত্য সেটাকে আমাদের গুরুবর্গগণ গৌড়ীয় গুরুবর্গগণ বলেছেন যে তোমাদের হৃদয়ে দম্ভ নামক দৈত্য শুয়ে রয়েছে দম্ভ নামক দৈত্য কখন সেটা জেগে পড়বে ঠিক নাই ওই জন্য এক বাস্তব সাধু কখনোই নিজের উপর বিশেষ এ রাখেন না জানেন কৃপাই সব নিজের অভিমান রাখেন না এক বাস্তব সাধু জীবনে এটি তার গুপ্ত রহস্য নচেত যে কোনো সময় অপরাধ করব ওই যে একটু আগে বললাম নিতাইপদ পাশরিয়া অসত্যরে সত্য করি মানি যে কোনো সময় অপরাধ করে পতিত হবে জীব যে কোনো সময় আমরা আলোচনা প্রসঙ্গে কালকে দেখেছিলাম যে মহাপুরুষগণের চরণে অপরাধ করলে কি ভয়ঙ্কর দুর্দশা উপস্থিত হয় কালকে সেটা আমরা প্রমাণাবলী দেখলাম যে কি করে জড়ভরতজি মহাভাগবত বৈষ্ণব ভগবত চরণে সমর্পিত আত্মা ভগবত চরণে সর্বাঙ্গীন ভাবে সমর্পিত আত্মা ভগবত চরণে সর্বাঙ্গীন ভাবে সমর্পিত আত্মা কখনোই ভীত নয় ভগবত চরণে সর্বাঙ্গীনভাবে সমর্পিত আত্মা কোনো সময় সে ভীত হয় না কোনো পরিস্থিতিতে কোনো অবস্থায় কোনো ভীত হন না ভীত না হওয়ার কারণ কি ভয়ের ব্যাপার দেখা যাচ্ছে ভীত হচ্ছেন না ব্যাপারটা কি হলো ভীত তো হবেই যে কোনো মানুষ প্রাণ সংশয় বলে তখনও তারা ভীত হন না এই জন্য বলা হয়েছে সর্বাঙ্গীনভাবে অন্তঃকরণে কোনো একটু সামান্য জায়গা নাই যেখানে আমিত্ব বলে কোনো কথা আছে এটাকে বলে শরণাগতি চরম শরণাগতি সে অবস্থায় নিজেকে বাঁচাবার পর্যন্ত নিজের কোনো চেষ্টা থাকে না যেটা আমরা দেখব দু একদিনের মধ্যেই প্রহ্লাদ মহারাজের অপূর্ব চরিত্র প্রহ্লাদ মহারাজের জীবনে আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজ পশুলা প্রহ্লাদ মহারাজ নিজেকে বাঁচাবার বিন্দুমাত্র কোনো চেষ্টা করেন নাই এ শরীর তোমার বাঁচালে বাঁচাও মারো মারো রাখো আমার কোনো প্রয়োজন তোমার ইচ্ছে হলে করো মানুষের জীবনে ভীতি বা ভয় যে সঞ্চারিত হয় সেই ভয়ের উৎসটা কোথায় সোর্স কোথায় কোথা থেকে জীবের হৃদয়তে যে ভয়েস চলে আসে আমাদেরকে ভীত করে দেয় কি কারণে সেটার উত্তর শ্রীমদ ভাগবতী মহাপুরাণের আলোচনা প্রসঙ্গে আমরা যে এগোচ্ছি আমরা ভাগবতে সময় মতো আমরা আলোচনা করব তথাপি বলে রাখি যে ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তহসাৎ ইসাত অপেতস্ব বিপর্যয় অশ্রুতি পুরো শ্লোক বললাম না অল্প ভয়ম দ্বিতীয় অভিনিশ অভিনিবেশত ভয়ম দ্বিতীয় অভিনিবেশত স্বাদ ঈষাদ অপেদস্ব বিপর্যয় অস্মৃতি ভয়ম ভয় কোথা থেকে আসে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধের বদন্তি তত্তত্ত্ববিদম স্তত্তম যদ জ্ঞানম অধ্যয়ম ইত্যাদি কথা আলোচনা করেছিলাম অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তত্ত্ব রয়েছে সেটা হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব সেই অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে বড় সুন্দর কথা অচিন্ত ভেদাভেদ তত্ত্বের বিচার অনুযায়ী এই জগৎ জগতে সমস্ত ভগবানের যে এইসব বিলাসগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে এগুলো সমস্ত কিন্তু অদ্বয় জ্ঞানতত্ত্বের অন্তর্গত অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু বা ব্যক্তি কোনো কিছুই নাই যেটা অদ্বয় জ্ঞানতত্ত্বের বাইরে আপনি স্থাপন করতে পারেন যেখানে অদ্বয় জ্ঞান তত্ত্বটাকে বলা হয়েছে সাক্ষাৎ কৃষ্ণ কৃষ্ণই অধ্যায় জ্ঞান তত্ত্ব আর কোনোটাই নয় সেখানে দ্বিতীয় অভিনিবেশ আসা মানেই হলো ভগবত চরণ থেকে আমার মনটা সরে গেছে কেন মীরাবাই কাল সর্প দেখেও ভীত হচ্ছেন না তাকে রানা পাঠিয়ে দিয়েছেন ফলের পেটি করে কাল সাপ যেটা একটা স্পর্শ করলে ব্যাস শেষ মীরাবাই ফলের ঝুড়িতে ফল পাঠিয়ে দিয়েছেন ভগবানকে ভোগ লাগাবার জন্য ঠিক আছে ফলে ঝুড়ে তুলে দেখেন যে সেখানে খালসাপ খালি চোখ বুড়িয়ে খালি চিন্তা করলেন গিরিধার গিরিধারীকে স্মরণ করলেন হায় গিরিধারী গিরিধারীকে স্মরণ করলেন গিরিধারীর আজকে এই একটা স্বরূপ এই যে এরম ধরে রয়েছেন চোখ বুঝে চিন্তা করলেন গিরিরাজ আজকে তুমি কি স্বরূপ ধারণ করেছো আমার সম্মুখে বড় অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে সেগুলো আপনাদের বিশ্বাস হবে না গোরখপুরেতে এক লাইব্রেরি আছে সেখানে গোরখপুরে লাইব্রেরির সঙ্গে গোরখপুরে যেখান থেকে পাবলিকেশন হয় গোরখপুরে গীতা প্রেস সেইখানে কিছু সাধু থাকেন একতলা উপরে সমস্ত লাইব্রেরির কাজ হয় দিন রাত যাই হোক শুদ্ধ সিদ্ধান্তের কথা একমাত্র গৌরী কখনই পাওয়া যায় তারা করছেন এটা অনেক বড় কথা আমরা কৃতজ্ঞ তাদের কাছে সেখানে কিছু সাধু থাকারও ব্যবস্থা আছে এক প্রাচীন সাধু একদিন সকালবেলা বাগিচা বৃন্দাদেবী মধ্যিখানে আছে ফুল বাগিচা আর এখানে ঘোরবার ব্যবস্থা আছে এরকম ঘুরে মধ্যিখানে গার্ডেন বাগিচা আর চারিদিকে ঘোরার ব্যবস্থা এক বৃদ্ধ সাধু লাঠি নিয়ে লাঠি নিয়ে আস্তে আস্তে এরকম পরিক্রমা করতে করতে সেখানে দেখছেন একজন একটা বিষদশ সার্প সেই সাধুটা বলছে সাধুটা বলছে হে রাম সর হে রাম সর ও সরছে না এদিকে আশেপাশের সমস্ত যত সাধু ছিলেন তারা দেখে ফেলেছেন এ বাবা সাপের সঙ্গে খেলা করছে এরম মজা করছে কথা বলছে এসব করছে সবাই চিৎকার করছেন এ সাপ সাপ সাপ এই বাবাকে মেরে ফেলবে ছবল মারবে এক্ষুনি বাবা এসব কি করছে এখানে সঙ্গে সঙ্গে উপরে রামসুখজি ছিলেন তিনি উপরে ওকে ওনাকে ডাকাতে তিনি ছুটে চলে এলেন নিচে নিচে ওর কী হয়েছে এত হয়েছে বলে দেখো বাবা সাপের সঙ্গে খেলা করছে এরা মা বাবা বলছে সাপটা এরম ফস করছে আর বাবা বলছে তুমি ফস করো আর ফুঁস করো আমি ভয় পাওয়ার নয় তুমি সরবে কি না বলো সাপটাকে বলছি রামসুখজি সবাইকে বলে এই সব নিজের কাজে চলে যাও কেউ এখানে দাঁড়িয়েও না বাবা সাপের সঙ্গে খেলা করছে না রামজির সঙ্গে খেলা করছে এখানে সাপ ফাপ নেই রামজি প্রত্যেক জীবের হৃদয়তে ভগবানের অধিষ্ঠান আছে এইসব কথা গুপ্ত রূপে চৈতন্য ভাগবত চৈতন্য সব বলা আছে যখন শিবাস পণ্ডিত মুসলমানের ভয়েতে মুসলমান কাজীর ভয়েতে খুব মারবে এসে ভেঙে দেবে খোল ফোল এইসব ঘর নষ্ট করে দেবে এই জন্য চিন্তিত গৌরঙ্গা মহাপু ছুটে এসছেন শিবাস দরজা খোল ধাক্কা দিয়ে দরজা খুললেন গিয়ে বসে বললেন সিংহাসন কার ভয় পাচ্ছিস তুই কার ভয় পাচ্ছিস তুই আমি প্রেরণা দিলে তবে তারা আসবে অন্য ব্যতিরিকভাবে সবই ভগবান মজা করেন প্রসঙ্গটা হলো এই আমরা আপনাদেরকে সাপের সঙ্গে খেলা করতে বলছি না আমার বলার বক্তব্য হলো অদ্বয় জ্ঞান তত্ত্বটাকে পরিপূর্ণরূপে অনুভব করা তখন আর কোনো ভয়ের কারণ থাকে না ভয়ের কারণ যদিও আছে তথাপি ভয় নেই কেন জানেন ভগবান আছেন এক্ষেত্রে প্রশ্ন হল যে জড়ভরতজি মহারাজ তিনি ব্রহ্মকুলের অত্যন্ত শ্রেষ্ঠ শিরোমণি তাকে এভাবে ঘাট ধরে নিয়ে এসে ধাক্কা মারে পশুর মতো তাকে নিয়ে এলো নিয়ে এসে তাকে এরকম বলি দেবে তারপর তাকে এইসব করে একেবারে অপমানজনক অবস্থা করছেন কি তার মান অপমান বোধ নাই যা হচ্ছে সব ভগবানই করছেন ঠিক আছে কিন্তু দেবী আমরা দেখলাম সেটাকে সহ্য করলেন না দেবী সেটাকে সহ্য করলেন না সেটি আমরা বলেছিলাম মহৎ ব্যক্তিগণের চরণে অপরাধ হলে পরে তার ফল যে কি ভয়াবহ হয় সেটা যারা জানেন তো তারা জানেন আর যারা জানেন না অজ্ঞ তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে অত্যন্ত বিভৎস যেন কোনোরকমভাবে ব্রাহ্মণ বৈষ্ণবের বিন্দুমাত্র অবমাননা আমার দ্বারা না হয়ে যায় ভজন কম হোক আমি ভজন বুঝি না ভগবান ভজন আমি অল্প করি কিছুই বুঝি না আমার দুর্বল জীব কিন্তু ভজনও করব না বেশও গ্রহণ করব গুরু বৈষ্ণবকে অপমান করব ব্যাস তার সব শেষ তাকে আর ভগবান ক্ষমা করবেন ভগবানকে দু চারটে গালাগাল দিয়ে দিলে ভগবান ক্ষমা করে দিতে পারবে আমাকে গালাগাল দিক ঠিক আছে কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধ করলে ভগবান কোনো মতেই ক্ষমা করেন আজ আমরা কালকে এইসব আলোচনার পর এই কথাটাই আলোচনা করেছিলাম এবং এব খলু মহদ অভিচারাতিক্রম ক্রাৎসনেন আত্মনে হ্যাঁ ক্রাৎসনেন আত্মনে ফলতি নিজের ওপরেই ফলবতী হয় যে অপরাধ অন্যায় করবে সেটা নিজের উপরই ফলবে কিছু উপায় নেই এইভাবে জড়ভরতজি সেদিন তো মা তো স্বয়ং বৈষ্ণবী বলা আছে আপনারা এবার প্রশ্ন করতে পারেন বৈষ্ণবী যদি হয় তাহলে কালকে আপনি বললেন যে অতি উষ্ণ আসব রক্ত তিনি পান করছেন এটা দেয়া রয়েছে হ্যাঁ এটা দেয়া রয়েছে এখানে মা তামসী রূপ ধারণ করে রয়েছেন তামসিক বা বিভৎস তামসিক ভদ্রকালী সেই অবস্থায় তামসিক বৃত্তিতে যা যা করণীয় সেটা তার হবে এটা কিছু করার নেই শঙ্কর ভগবান যেমন বাইরের দৃষ্টিতে তামসিক ভাব নিয়ে রয়েছেন তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা শ্মশানে থাকছেন কেন করছেন শ্মশানে থাকার কি দরকার মরার খুলি এইসব নিয়ে পড়ে রয়েছেন হ্যাঁ যে যেই গুণের অধিষ্ঠাত্রী দেবতা তার সেই গুণের পর্যায়ে যা যা কিছু করণীয় তারা বাইরের দৃষ্টিতে করবেন তা নাহলে ভাগবতী মহাপ্রাণের মতো প্রমাণ সেখানে বলা রয়েছে আর সুম্য নিসিম্বর কাহিনী আছে অনেক কথা ছিন্ন মস্তার কাহিনী আছে ওইসব যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে তামসিক রূপ প্রকট করেছেন তার জন্য এগুলো কোনো অসুবিধে কিছু নেই বাস্তবিক পক্ষে তিনি রক্তপান করছেন এটা কি করে বুঝলেন জগতে তো এমন কোনো বস্তু নেই যেটা প্রকৃতি ছাড়া প্রকৃতি ছাড়া আছে কি রক্তটা তো প্রকৃতির অন্তর্গত দর্শন বিচারে বিচার করলে বাইরের দৃষ্টিতে দেখাচ্ছেন আমাদের ভয় দেখাবার জন্য রক্তপান করছেন বিভৎস কিন্তু বিচার করে দেখা যাবে প্রকৃতির বাইরে তো তিনি নন তিনি প্রকৃতি তা যদি হয় তাহলে তিনি কি খাচ্ছেন কথাটা বললেন মহাপ্রভু যেমন মহাপ্রভু মাকে মৃত্তিকা তত্ত্ব মৃত্তিকা ভোজনের সময় একটা তত্ত্ব বলেছিলেন মাকে বলেছিলেন মা মা বলে এই মাটি খাচ্ছিস কেন কি হলো তোর সন্দেশ আর খই দিয়েছি খা তখন বলছে তুমি অকারণে বকছো সন্দেশও মাটি আর এও মাটি দুটোই তো মাটি এহ মাটি সেহ মাটি অকারণে দোষ দাও কি বলিতে পারি তুমি অকারণে দোষ দিচ্ছ এহ মাটি সেহ মাটি গুণ বিচার করে দেখো মা তো অবাক হয়ে গেল এই বাচ্চা একটা ছেলে সব কোলে করে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে বলো ও কি করে এইসব বলছে কি জানে লে মাটি খাইতে জ্ঞানযোগ কে শেখাইলো তোরে মাটি খাইতে আবার জ্ঞানযোগ তুই বলছিস কে শেখালো হ্যাঁ হ্যাঁ মাটি খেতে প্রেমযোগ কে তো শেখালো এই যে জ্ঞানযোগ আমি তো জানি মাটি সন্দেশ মাটি সবই মাটি যা কিছু আছে সব মাটি দেহ মাটি সবই মাটি কিন্তু মাটি যদি খায় তাহলে তো দেহের রোগ হয় আবার মাটিটাকে যখন শুকিয়ে যখন কলসি বানায় তার মধ্যে যখন জল আনে সেই জলটা কত ভালো আর কাঁচা মাটিতে জল ধরলে সেটা শুষে যায় এইভাবে মা যখন বাচ্চাটাকে বোঝালেন তখন নিমাই বলছেন এবার তুমি বোঝালে এখন আমি বুঝলাম আমি তো আগে বুঝিনি আমার তত বুদ্ধিশুদ্ধি নেই তুমি যখন বোঝালে এখন আমার খিদে পেলে তোমার স্তন পান করবো আর আমি মাটি খাবো না এইভাবে ভগবান গোপনেতে আমাদের সব তত্ত্ব বলে দেন দিয়ে আবার লুকিয়ে ফেলেন ইচ্ছে করে যে ধরবার ধরল যে ধরবার ধরল না কাজে এর মধ্যে অনেক গোপন তত্ত্ব আছে এখানে আলোচনা করি আমি সময় দিতে পারবো না এভাবে জড়ভরতজি কে ভগবান বাঁচিয়ে দিলেন বাঁচিয়ে দেওয়ার আর কি সে তো বাঁচতে চায় না ভগবান রক্ষে হলো তোমার তোমার শরীর তুমি রাখলে রাখো তাহলে মরো এই প্রসঙ্গে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার যে জড়ভরতজি বাইরের দৃষ্টিতে তার শরীর এবং তার এই যে বিচার ক্ষমতা মন এগুলো বাইরের দৃষ্টিতে তিনি জড় রেখেছেন কিন্তু জড়ভরত বলবার অর্থ এই নয় তিনি অন্তরেতে জড়ো নয় কিন্তু তিনি অন্তরেতে জড় নন তিনি বাইরেতে জড়তা প্রকট করেছেন আমাদেরকে বঞ্চনা করার জন্য আর আমাদের কেসটা হলো ঠিক অপোজিট আমরা বাইরেতে খুব সেয়ানা চালা খুব কনসিয়াস প্রমাণ করি কিন্তু অন্তরেতে জড়ভরত অন্তরেতে আমাদের কি জাড্ড আর তা জাড্ড মানে যে চিট জগতের বিষয় যে সেন্সিটিভিটি যেটাতে উন্মেষ সেটা নেই প্রায় নেই বললেই হয় অলমোস্ট নীল সেই জন্য আমরা বাস্তবিক জড় ভরত আর তিনি তো জড়ভরত শিখেছেন সেজেছেন তিনি কাই অন্তরেতে তিনি কোনো রকম তার জড়তা নেই অনর্গল প্রেমের ধারা অনর্গল অমৃতময় প্রবাহ তার হৃদয়তে চলছে কিন্তু বাইরে আমাদের মতো দুর্ভাগাগুলোকে বঞ্চনা করবার জন্য তিনি ওই ধরনের বঞ্চনাময় স্বরূপ প্রকট করেছেন যে কথাটা আমি আগেও বলেছিলাম কখনো কখনো গুরু বৈষ্ণব বঞ্চনাময় স্বরূপ প্রকট করেন নরোত্তম ঠাকুর তার অঙ্গ চলছে না এরকম ধরে নিয়ে যেতে হয় প্রকট করছেন ভক্তিবিনোদ ঠাকুর এগুলো করে থাকেন এগুলো আমাদের মতো বিমুখ ব্যক্তিকে সম্পূর্ণরূপে বঞ্চিত করবার জন্য তারা এই ধরনের লীলা প্রকট করে থাকেন বাস্তবিক পক্ষে তাদের মধ্যে কোনো রকম জড়তা নাই সম্পূর্ণ জড়তা চলে যাওয়ার অর্থই হল চিৎভাবেতে উন্মেষ হয়েছে সে ভেতরে যত রকম বাধা বিঘ্ন জড়তা যা কিছু আছে দুর্গন্ধ সেটাকে পরিষ্কার করে দেওয়ার নামই হল ভজন ভজন মানেই হলো অন্তরাত্মায় যেসব দুর্গন্ধ দূষিত বস্তুগুলো রয়েছে যেটা আমাকে এই জগতের সঙ্গে লকিং করে দিয়েছে to unlock it to untie the bondage এই বন্ডেজ এই বাধাটাকে খুলে দেওয়া আর নাট যে গেটটা আছে এটাকে খোলবার ব্যবস্থা করতে হয় এটা কে খুলে দেন আগে আলোচনা করেছ সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনব্যাসঙ্গম উক্তিভি প্রবচনের দ্বারা তার চরিত্র তার আচরণের দ্বারা একটা সাধু তেজিয়ান বৈষ্ণব তার সামনে আসবার সঙ্গে সঙ্গে একটা অনুভব হয় কার সামনে এলাম বোঝা যায় যেন আমার এত এত শক্তি দিতে পারেছে ভগবানের কাছে যাওয়ার জন্য যত মোমেন্টাম লাগবে ই ক্যান গিভ ইট আমি জড় অবস্থায় আমি জাড্ড আশ্রয় করে যে আমি বসে রয়েছি আমাকে যথেষ্ট মোমেন্টাম দিয়ে দিতে পারে যাতে আমি বেগ নিয়ে ভগবানের কাছে চলে যেতে পারে কৃপা করো প্রভু দিয়া চিত বল এসব কথা কালকে বলেছি চিত বলই হলো বল চিন্ময় জগতে যাওয়ার জন্য যে অনুভব যে শক্তি যে স্ট্রেংথ যে স্ট্যামিনা এটা নিজের চেষ্টায় নিজে প্রচেষ্টা আজ পর্যন্ত কেউ পারেনি আজ পর্যন্ত ইতিহাসে নেই মহাপুরুষগণ যারা নিত্য জগৎ থেকে আছেন তাদের কথা আমরা বলছি না কিন্তু আজ পর্যন্ত এই জগতে একটা সিঙ্গেল ইনস্ট্যান্ট নেই একটা প্রমাণ নেই যে নিজের প্রচেষ্টায় জীব ভগবানের কাছে চলে গেছে হয়নি গুরু বৈষ্ণবের অশেষ করুণাতে তার যে কৃপা সঞ্চারিত হয়েছে সেই কৃপাই তার ভজন রাজ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত ভজন রাজ্য ভালো করে কান খুলে শুনে রাখতে হবে ভজন রাজ্যের প্রথম থেকে ভজন রাজ্যের শেষ পর্যন্ত ভজন রাজ্যের শেষ পর্যন্ত মানে ভজনের শেষ আছে নাকি ভজনের শেষ নেই ভজনের প্রারম্ভ থেকে মানে হচ্ছে গুরুচরণ আশ্রয় থেকে আরম্ভ করে তুমি যে সময় শরীর ছাড়বে সেই শরীর ছেড়ে কোথায় যাবে সেই শরীর ছাড়া পর্যন্তই আমি টার্গেটটা বললাম যেহেতু এই শরীরের সঙ্গে রিলেটেড কথাই আমি বলছি তাহলে যখন থেকে ভজন শুরু করলে তখন থেকে শরীর ছাড়া পর্যন্ত সর্বসময় খালি কাঁদতে হবে কৃপা করো কৃপা করো কৃপা করো কালকে যেমন রঘুনাথ দাস গোসাইয়ের কথা আমরা বলেছি মহারাজ রঘুনাথ দাস গোসাইয়ের কি ভগবানের দর্শন বাকি রয়েছে রঘুনাথ দাস গোসাই কি রাধারানীকে দেখেন না রাধারানী লীলা তিনি রোজ প্রত্যক্ষ করেন রঘুনাথ দাস গোসাই রাধাকুণ্ডের তীরেতে বসে রাধারানীর লীলা রোজ প্রত্যক্ষ করেন রাধারানী স্নান করছেন তার তোয়ালে ভেসে চলে যাচ্ছে রাধারানী ইঙ্গিত করছেন সখী আমাকে তোয়ালেটা দাও সঙ্গে সঙ্গে রঘুনাথ রতি রূপে ঝাঁপিয়ে রাধাকুণ্ডে গিয়ে তোয়ালেটা নিয়ে দেবীর হাতে দিলেন এ ধরনের প্রায় লীলা চলছে আমাদের কৃষ্ণদাস বাবাজি মহারাজ সিদ্ধ কৃষ্ণনাথ বাবাজি মানসিক গঙ্গার তীরে বলছেন তিনি মানুষে এমন একটা লীলায় চলে গেছেন সেখানে কল্পনা করা যায় দয়াময়ী রাধারানী এবং তার পরিকরি তারা রয়েছে কৃষ্ণ অত্যন্ত সুন্দর একটা সৌগন্ধ বস্তু পেয়েছেন তিনি সেই বস্তুটাকে সেবায় দিতে যাবেন অতা হাত থেকে পড়ে ভেঙে গেল আসলে কিন্তু বাইরের দিকে কেউ দেখছে কোনো বস্তু নেই কিন্তু অন্তর্দৃষ্টিতে তিনি একটা সুগন্ধ পেয়েছেন সেটাকে রাধারানী কৃষ্ণকে দেবেন কিন্তু সেবায় লাগাতে গিয়ে পড়ে ভেঙে গেল সেই সময় তিনি দুঃখের সঙ্গে কাঁদছেন আর চারিদিকে লোক বলছে বাবার কি হলো আর দেখছে চারিদিকে সুগন্ধে ভরে গেছে সবাই জিজ্ঞেস বাবা কি হলো পরে যখন তার চেতনা ওই জগৎ থেকে এই জগতে ফেরে হলো বললো আমার হাত থেকে পড়ে গিয়ে আমি সেবায় লাগাতে পারলাম না আমার দুঃখের শেষ নেই বাস্তবিক পক্ষে কিন্তু বাইরের দৃষ্টিতে কোনো কিছুই নেই সৌগন্ধ কিন্তু কীরকম ধরনের প্রভাব সেই সব মহাপুরুষদের তারা কারা অন্তশ্চিন্তিত ভজন রাজ্যের কথা অনেক গোপন যারা জানতে চান শিক্ষা করতে চান তাদের চরণে আমার একটাই অনুরোধ আপনারা অসৎসঙ্গ যেন করবেন না অসৎসঙ্গ করলে আমার সমস্ত রক্ত জলগুলো সব জল হয়ে যাবে কোনো লাভ হবে না কিছু সৎসঙ্গ কাকে বলে এটা বোঝবার চেষ্টা করো সৎসঙ্গ কাকে বলে এটা বোঝো আর অসৎসঙ্গ কাকে বলে এটা বোঝো তাহলে তুমি ভগবানকে লাভ করবে অসৎসঙ্গ আর সৎসঙ্গে পার্থক্য বুঝলে না সারা জীবন খাই দান দক্ষিণে এটা ওটা করে বললে তুমি ভগবানকে কি করে পাবে চিনতে পারবে না তুমি সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনব্যাসঙ্গম উক্তিভি এক সাধুগুরু বৈষ্ণবী আছে করুণাময় একটু আগে আমি শুরুতে বলেছিলাম জীবের বিমুখতাটাকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে বিপরীত রুচিকে পরিবর্তন করে ভগবত উন্মুখ করার মতো করুণার কার্য আর দ্বিতীয় কিছু নাই জগতে অনেক লোক বলতে পারেন আমি অনেক করুণা দেখিয়েছি জীবগণকে কত কিছু আমি দান দক্ষিণা করেছি মহারাজ আমি অবাক হয়ে যাই এদের বিচারটা কোথা থেকে আসে ভক্তিবিনোদ ঠাকুর বহুপাদের বিচার গ্রহণ করলে পরে তাহলে সম্পূর্ণ এই তত্ত্ব জ্ঞানগুলো অনুভব হয় নিজের ইচ্ছা মতো যারা বিচার গ্রহণ করেন তাদের গুরু বৈষ্ণব যদি সাক্ষাৎ অত্যাচার অন্যায় দেখে তার মধ্যে চুপচাপ নিজের ভজন নিয়ে থাকে ও যা করছে করুক এটা করুণার কাজ নয় এটা করুণার কাজ নয় এটা যে আমি বড় সাধু হয়েছি এটা প্রমাণ করার একটা ইচ্ছা আমি কাউকে কিছু বলি না আমি বড় সাধু হয়েছি এটা প্রমাণ করার একটা ইচ্ছা অন্য কিছু নয় সাধুগুরু বৈষ্ণবের কাজই এই to rectify the whole world পুরো পৃথিবীকে পুরো ব্রহ্মাণ্ডকে শোধন করতে পারেন আপনাদের মধ্যে সন্ধ্যা কেন শোধন করতে পারে করছেন না কেন মূর্খের ধর শোধন করতে পারেন তার ক্যাপাসিটি আছে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে এবেদ পুরাণে গুণ গায় যে বা শুনে কিন্তু হচ্ছে না কারণ কি তাদের কাছে তো আসছে না তারা তো ঘাত ধরে ধরে ওখান থেকে নিয়ে আসতে পারবে না এই যে শব্দটা চলছে যদি এখানকার কোনো একটা বিমুখ ব্যক্তি অত্যন্ত নোংরা পথে চলে গেছে তার কাজে তার কানে যদি এই কদিনের কথার একটা শব্দ কানে গিয়ে থাকে তাতে যদি কোনো রিয়াকশান হয়ে থাকে তার জীবন আজ না হলো কাল পরিবর্তন হবেই হবে এ কথা যাদের কানে গেছে তাস খেলতে খেলতে জুয়া খেলতে খেলতে চা খেতে খেতে দোকানদারি করতে করতে যাদের কানে যদি গেছে তাদের আজ না হলো কালকে কোনো না কোনো সময় তাদের পরিবর্তন হবে এই জন্মে না হলেও তারপরের জন্মে কোনো জন্মে হবে পরিবর্তন তার জন্য আমাদের সমগ্র জীবনে খালি কাঁদা কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা ছাড়া কোনো গতি নেই দাম্ভিকতা অনেকে মনে করেন দৃঢ়ভাবে সিদ্ধান্ত স্থাপন দৃঢ়ভাবে হরিকথা এটাকে অনেকে মনে করেন দাম্বিকতা মূর্খের দল এরা জানে না পরম পুজোবাদ কেশব গোস্বামী যেভাবে বলতেন শুনলে আপনারা ভয় পালাবেন এরকম কথা বলতেন অন্তরতে প্রেম বিগলিত জীবের জন্য চোখের জল ফেলছেন বাইরের দেশে কঠোর যদি বাইরের দৃষ্টিতে সাধু সন্ত যদি বিচার না করেন আচরণ করে যদি শিক্ষা না দেন তাহলে জগৎ অন্ধকারে ডুবে যাবেই যাবে কিচ্ছু করার নেই সমস্ত জগতের চক্ষু হলো সাধুগুরু বৈষ্ণব এটা আবাহমান কাল ধরে এটি প্রমাণিত হয়েছে